রসুলপুরের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হালকায় জিকির ও তালিমী জলসার প্রথম দিন মাগরীবের পরের বয়ান বয়ান করছেন আমার আপনার শায়েখ আল্লামা রসুলপুরি দামাত বারকাত হোম আমরা সকলেই হজরতকে স্বাগত তাকবির জানাই লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম সিলসিলায় উজানি সিলসিলায় মদানি সিলসিলায় নসারি লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর Ah!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 আমরা নবস শয়তানের গোলামি পীর মরিদ বক্তা শ্রোতা জাহান নামের আসামী পীর মুড়িদ সব চলছি মোরা আখেরাতের কারগারায় সাই ক্ষমা ভিক্ষা মাওলার দরবারে এতিম নবীর শিলায় হাদিসের তরিয়া কুতুবুল আলম রশিদা আহমদ গঙ্গুহী সারা জীবন করব আমরা তার সিলসিলার পাইরুবি তার খলিফা শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানি সারা জীবন করেছেন তিনি এলেম আমলের আমদানি তার খলিফা মুর্শিদ আমার আব্দুল খালেক বর্তমানই না আমি অধব আব্দুল মতিন তার কেনা গোলা লক্ষ কোটি দুরুদ সালাম দিনের নবীর দরবারে মোদের সালাম পৌঁছে দিও بين روضيك قريب الله কি মজার ডাক আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকে না কোনো ভাগ এই ডাকে মদ খোরের অন্তরেও আগুন জ্বলে আমাদের অন্তরেও আগুন জ্বলে এটা খোদাই আগুন খোদাই আগুন কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয় মাছ ধরতে ধরতে মানুষ যাইলা হয় হাল চষতে চষতে মানুষ আইলা হয় লিখতে লিখতে মানুষ লিখক হয় আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ রলি হইয়া কবর যা পয়সা লাগছে পয়সা লাগছে একবার সুবাহ বলছো সাতশো নেকির মালিক হয়ে গেছ খেয়ালে হয় মানুষ আউলিয়া বেখেয়ালে হয় দেউলিয়া আমার কণ্ঠে আওয়াজ নাই কিন্তু দিলে ব্যথা আছে সিনা খা হম সরে সরে আজ ফেরা তব গুহম সরে দর্দে ব্যথিত দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে ব্যথাওয়ালা দিল ছাড়া ব্যতীত দিলের কথা বোঝা যাবে না জুমলা এসকের আগুন এমন আগুন হাজার হাজার মাইল জ্বলিয়া পুরিয়া ছাই হইয়া যায় এক আল্লাহ ছাড়া তার অন্তরে আর কিছু থাকে না সে কি দেখে ডাহিনেতে আল্লাহ বামেতে আল্লাহ সন্মুখেতে আল্লাহ পিছনেতে আল্লাহ উপরেতে আল্লাহ নিচেতে আল্লাহ মৌতেতে আল্লাহ কবরেতে আল্লাহ হাসরেতে আল্লাহ মিজানেতে আল্লাহ পলসিরাতে আল্লাহ চোখ বন্ধ করিয়েই দেখো না তোমার খেলা দেখছি আজুবে কি আমাকে আমি তালাশ করলে শুধু তোমায় দেখি পাই না মা তু আল্লো আল্লাহ আল্লাহ মজা কি মজা সকলের কাছে মজা না আসতে হুসের নাম মানুষ বেহুসের নাম পাগল কারো কাছে মজা কারো কাছে সাদা জাল খাইতে এটা খেয়াল করিয়া শোন এ বেড়া খেয়াল করিয়া শোন মরিচ খাইতে কষ্ট বাড়ে জিবায় লাগে মজা আল্লাহ জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা আল্লাহ যদি দয়া করে দয়ার কোনো অভাব নাই কারো দয়া চাই না শুধু আল্লাহ তোমার দয়া চাই মুখ দিয়েছ আল্লাহ তালা আহার দিবে তুমি কোথাও বানাইছ সাগর কোথাও মরুভূমি কি যে বলবো নিজেও জানি না আনা আমি কিছুই না খুদা জায়গায় দৌড়াও এ কারণার পিছনে দৌড়াও কা तमाशा गाए आलम रोए तू तू कुजा बारी तमाशा मीरो भी खुश तारा बादशाह के सिरे खुश तारा बादशाह के सिरे दिलवारा गोते आयात दरहादी से दिगारा अल्लाह আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আহ হায় হায় হায় এবার খেয়াল করিয়া শোনো মজনু লাইলিকে তোবা করানোর জন্য নিয়ে গেলে মক্কা শরীফ কাবাগরের গিলাপ ধরিয়া মজনু কয় মিন কুল্লিল লাইলা এ আল্লাহ সমস্ত গুণার থেকে আমি তোবা করলাম কিন্তু লাইলির সাথে আর আমার সাথে যে মহব্বত আছে এইটার থেকে কিন্তু তোবা করলাম না আল্লাহর একদল পাগল আছে তারা কয় গাড়ি চাই না বাড়ি চাই না চাই গো শুধু তোমারে তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাও আমারে দুধের সাথে চিনি যেমন মিক্সার হইয়া যায় আল্লাহর সাথে বান্দা মিশলে নূরে নূর হইয়া যায় হুস মুসলমান এবার আমার খেয়াল করিয়া শোনো পাগল বলে বলুক লোকে তাতে কোনো দুঃখ নাই এসকের সুতায় গাদব মালা যেন আল্লাহর নূরের গন্ধ পায় আল্লাহ কথা শোনো খেয়ালে হয় মানুষ আউলিয়া বেখেয়ালে হয় দেউলিয়া বর্গে দরকানে সবজা দর নজরে হুশিয়ার হর ওরকে দপ্তরিস্ত ফতে কিরদেগার চিন্তাবিদ লোক যারা তাদের কাছে এক একটা গাছের পাতা একটা একটা পথের কেতা বাবুক বোঝে ভাবের মর্ম ভাবুক বোঝে ভাবের মর্ম অন্য লোকে বুঝবে কি সকালে আর সন্ধ্যা বেলায় সাত শুরু সে দেয় বুকি আশা বা সবিরা ও আপনার কবির কার্নাল গাতা ومر العشي আহ, আমি কে আমি কে প্রত্যেকে মনের কাছে জিজ্ঞেস করো আমি কে ভাবো মানুষ মনে মনে আমি কে বা হই আমার মাঝে আমি হইয়া কেমনে কথা কই কেমনে কথা কই কেমনে কথা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 إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله Allah, Allah, Allah, Allah. ہم آئے لاگی نائن کرم کو بھول جا ہم تجھے بھولے لیکن ہم کو بھول گا گناہ کا کشتی ڈبا دے خدایا تو دریا رحمت بہا دے خدایا نہ عزت کی تمنا ہو نہ دولت کی مجھے خواہش گناہوں سے بچا ہم کو خدا آیا بار حق کے سید خیر گول خاتمہ کر دے میرے ایمانوں پر جس گری نکلے بدن سے میرے جان کلمہ توحید و تو زبان तुम्हारे आते शेर मर्दे को मुही कर मेरे बातिन को या रब को भी سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين